সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলামিন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই আশা রাখি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন কুশল মঙ্গলে আছেন সুখে থাকুন শান্তিতে থাকুন সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন আল্লাহ রব্বুল আলমিনের কাছে এই কামনা করি আমিন রব্বাল আলামিন এই দুয়ার সঙ্গে আমি আজকের পর্ব শুরু করতে চলেছি আজ আমি বিনা কোনো ভূমিকায় সরাসরি আপনাদের চিঠি বা প্রশ্নের উত্তর দিতে চাই সর্বপ্রথম আমি আসাম থেকে আমার এক ভাই জনাব আবদুল্লাহ আল হিন্দি সাহেব ক্যাচার সেচার আসাম থেকে উনি সবসময় চিঠি লেখেন আলহামদুলিল্লাহ উনি বহু চিঠি লিখেছেন যেটা আপনারা দেখছেন আমার হাতে একটা দুটো তিনটে চারটে পাঁচটি ছয়টি সাতটি প্রায় সাতটি চিঠি ওনার পেয়েছি উনি বিভিন্ন তারিখে এই চিঠিগুলো লিখেছেন হয়তো লকডাউনের কারণে অসুবিধার জন্য চিঠিগুলো পৌঁছাতে একটু দেরি হয়েছে উনি যে চিঠিগুলো লিখেছেন সবগুলো পড়ে তো শোনানো সম্ভব নয় আর উনি বিস্তারিত চিঠি লেখেন মাসাল্লাহ কয়েক পৃষ্ঠ পৃষ্ঠা লিখেছেন মানে সামান্য একটুখানি ওপরেরটা পড়ি আসসালামু আলাইকুম জনাব সাবির রেজা সাহেব Islam in Bangla win channel Mumbai nine আপনাকে আপনাকে জানাই অশেষ ধন্যবাদ আপনার বক্তব্য থেকে অনেক ধর্মীয় জ্ঞান লাভ করতে পারছে বা পারা যায় কিন্তু অনেক মন্তব্য আমাকে প্রশ্ন ক্ষেপণ করতে করছে এখানে বিস্তারিত সুতরাং আপনার কাছে কিছু প্রশ্ন রাখছে এভাবে উনি প্রায় চিঠিতে বহু রকমের প্রশ্ন বা অভিযোগও রেখেছেন উনি আমাদের কিছু অনুষ্ঠানের প্রশংসাও করেছেন যে এগুলো সত্যিই আপনারা খুব সুন্দরভাবে সঠিক ইসলামিক ইতিহাস বা ইসলামিক নিয়ম শৃঙ্খলা সকলের কাছে পৌঁছে যাওয়ার জন্য চেষ্টা করছেন আপনাদেরকে যত প্রশংসা করা যায় কম অনেক কিছু উনি লিখেছেন তবে তার সঙ্গে অনেক কিছু নিয়ে উনি দ্বিমত করেছেন আর আমি পরিষ্কার বলতে চাই আমার ভাই আবদুল্লাহ সাহেব এটা হয়তো আপনার ভুল বোঝার কারণে আপনি এইভাবে দ্বিমত করেছেন কেননা আপনারা আমাকে শুনেছেন বা আমি সবসময় আপনাদেরকে বারবার অনুরোধ করছি যে শুধু আমার কথাগুলো শুনবেন না আমি যে সূত্রগুলো বলছি ওগুলোকে ফলো করুন এই জিনিসগুলো কোরআন ও হাদিসে আছে কিনা যাচাই করুন আমরা শুধু মৌলভী মালদের কথা শুনে চলছে বলে আমাদের মধ্যে এত প্রকারের মতভেদ বা আমরা এত বিভিন্ন ভাগে আজ ভাগ হয়ে গেছে দলাদলি সৃষ্টি হয়েছে এই বিভিন্ন মজাব সব আমরা তৈরি করেছি এসব কিছু নবীর যুগে ছিল না এটাকে বুঝতে হবে আর যতদিন আমরা সঠিক জিনিসকে তদন্ত করে না দেখব আমাদেরকে নিয়ে এই সমস্ত মোল্লা মৌলবীরা এইভাবে খেলা করতে থাকবে আমাদের আবেগ বিবেককে নিয়ে খেলতে থাকবে আর তারা ভুল পথের প্রতীক করে রাখবে নিজেদের লাভের জন্যে তাই আমি অনুরোধ করছি আমার ভাই আবদুল্লাহ সাহেব আপনার কাছে আপনি একজন শিক্ষিত ব্যক্তি আপনার চিঠিগুলো আমি পড়েছি আপনি বহুভাবে আলোচনা করেছেন কিন্তু দুঃখের বিষয়ে আপনি যদি জিনিসটা বুঝতেন যদি আপনার ভুল বোঝার কারণে আপনি এই সমস্ত হয়তো কথাগুলো কিছু লিখেছেন ওইগুলো বোঝার আছে আর আমি সবসময় আমার মন গড়া কথা আমি বলি না আমি একটা দায়িত্বপূর্ণ ব্যক্তি দায়িত্বশীল ব্যক্তি আমি একটা কথা বলার আগে দশবার চিন্তা করি একশোবার চিন্তা করি যে পরিণাম কি হতে পারে কেউ ভুল বুঝতেও পারে আমাকে কেউ হয়তো ইসলামকেও ভুল বুঝতে পারে নবীকে বা আহলেবাদকে ভুল বুঝতে পারে তাই তাদের তানাদের সম্পর্কে যখন আমি কথা বলি তো একশোবার চিন্তা করার পরে কথা বলি আর সবসময় সঠিক জিনিস সূত্র সমেত বলার চেষ্টা করি যাতে তদন্ত করে যখন পেয়ে যাবেন তো তখন অন্তর থেকে আমার জন্য দুয়া দেবেন যে হ্যাঁ লোকটা আমাদেরকে সৎপথ দেখাচ্ছে কোরআন হাদিস থেকে সঠিক জিনিস বলার চেষ্টা করছেন উম্মাতে মুসলামে এখনও যে সমস্ত সত্য থেকে অজ্ঞাত হয়ে আছে যে সমস্ত সঠিক ইতিহাস বা সঠিক হাদিস থেকে এখনও তারা অজ্ঞাত মানে খবর রাখে না সেগুলো থেকে আমি অবগত করার চেষ্টা করছি জানানোর চেষ্টা করছি তাই আমার প্রিয় ভাই আবদুল্লাহ সাহেব আপনি রাগ করবেন না কিছু মনে করবেন না আপনার এতটা চিঠি পড়ে শোনানোর সময় নেই তাই আমি অনুরোধ করছি এবার থেকে আপনি চিঠি নাকে এত বিস্তারিত মানে দুই তিন পৃষ্ঠার চিঠি না লিখে কারণ এক এপিসোডের একটা চিঠি যথেষ্ট যদি আমি পড়তে চাই তো যথেষ্ট তো এটা সম্ভব নয় তাই অনুরোধ করছি আপনি এরপরে চিঠি লিখবেন না আপনি ছোট ছোট ভয়েস মেল পাঠান এক সময় একটাই প্রশ্ন রাখুন কি অভিযোগ রাখুন হুজুর কি মানুষ সাহেব আপনার এই কথাটা আমি মানতে পারছি না কি আপনার এই কথার সঙ্গে আমি দ্বিমত আপনার এই কথাটা শরীয়ত অনুযায়ী নয় আমাদের সুন্নত অনুযায়ী নয় আপনি যা কিছু বলতে চান বলুন আমি সেটাকে পেলে করব আমিও শুনব আমার দর্শক বৃন্দরাও শুনবেন আলহামদুলিল্লাহ আল্লাহ যাদেরকে বিবেক বুদ্ধি দিয়েছেন যারা সজাগ যারা জ্ঞানী যারা বিবেকহীন নয় তারা জিনিসগুলো শুনে বিচার করবে বুঝবে আপনি ঠিক বলছেন না আমি ঠিক বলছি আপনার কাছে অনুরোধ আপনি এবার থেকে চিঠি লিখবেন না কেন এত বিস্তারিত চিঠি পড়ার সময় নেই বা পড়ে শোনানোরও সময় নেই তাই আমি অনুরোধ করছি আমার ভাই আবদুল্লাহ সাহেবের কাছে আপনি দ্বিতীয় আরেকটা জিনিস আপনি সবসময় জেরক্স পাঠান অরিজিনাল নিজের কাছে রেখে আপনি সবসময় জেরক্স পাঠাচ্ছেন ঠিক আছে ও নিয়ে আর অভিযোগ নেই তবে আপনার কাছে অনুরোধ আপনি চিঠি লিখবেন না এবারে যা কিছু বলার আছে আপনি এক থেকে দু মিনিটের মধ্যে ভয়েসমেল করে দিন যে মানুষ সাহেব আপনাদের এই অনুষ্ঠান থেকে আমি এই জিনিসটা উপলব্ধি করেছি বা এই জিনিসটা নিয়ে আমি দ্বিমত করছি বা এটার সঙ্গে আমি সহমত হচ্ছি এভাবে বললে শুনতেও ভালো লাগবে জানতেও ভালো লাগবে অন্যদেরকেও আমি বোঝাতে পারবো যে আমার আবদুল্লাহ ভাই কি নিয়ে দ্বিমত করছেন বা উনি জিনিসটা হয়তো বুঝতে পারছেন না তাই আমি আপনার কাছে অনুরোধ করছি বা আপনার মতো আমার সমস্ত দর্শকবৃন্দুদের কাছে অনুরোধ করছি আপনারা বেশিরভাগ চেষ্টা করুন ভয়েস মেল করে পাঠানোর যাতে আপনার আওয়াজ আপনি নিজেও শুনতে পারবেন আপনার পড়াপড়শি আপনরা বা সবাই সবাই শুনতে পারবে আর তার যে আমি উত্তর দেবো সেটাও সবার কাছে পৌঁছে যাবে হয়তো অনেক অনেক সময় এমন ভুলও হতে পারে আপনি কিছু লিখছেন আমি হয়তো সেটা ক্লিয়ার করতে পারছি না তাই ভয়েস মেল পাঠালে ভালো হয় তবে যদি লিখতে চান তো হোয়াটসঅ্যাপে লিখুন তবে সামান্য খুব সংক্ষিপ্ত কেননা অত লম্বা লম্বা তিন চার পেজটা লিখলে কিন্তু আমি ওটা পড়ে শোনাতে পারবো না আমার দ্বারা সম্ভব হবে না কেননা অন্য সময়ের খেয়াল রাখতে হয় এমনিতেও আমরা প্রতি সপ্তাহে চেষ্টা করেও প্রশ্নের উত্তর পাঠ আপনাদের কাছে পৌঁছে দিতে পারছি না আর যেটা প্র্যাকটিক্যাল যেটা একদম বাস্তব আমি আমার দর্শক বিন্দুদের জন্য বলতে চাচ্ছি যদি আপনাদের মধ্যে কেউ মনে করুন আজকে প্রশ্ন করছে আজকে ভয়েসমেল করেছে একটা প্রশ্ন পাঠিয়েছে তো সে যেন অপেক্ষা না করে যে আজ কি কাল কি কি পরশু আমার প্রশ্ন উত্তর আমি পেয়ে যাব না যেটা প্র্যাকটিক্যাল সেটা আমি বলতে চাই যে আমাদেরকে সবসময় দুটো চারটে এপিসোড এক্সট্রা রেডি করে রাখতে হয় রেকর্ডিং করে রাখতে হয় বলা যায় না আমি মানুষ শারীর কোনো অসুবিধা হতে পারে কোনো অসুস্থতা আসতে পারে কোনো কারণ হতে পারে রেকর্ডিং অসুবিধা হতে পারে হয়তো আমি প্রতিদিন রেকর্ড করতে পারবো না বা পারছি না তাই ওই জন্য সবসময় দু চার এপিসোড আমরা এক্সট্রা রেকর্ডিং করে রাখি তাই মনে করবেন যে আজকে যদি প্রশ্ন পাঠান তো সেই প্রশ্নের উত্তর আগামী সপ্তাহে পাবেন এই সপ্তাহে পাবেন না যে সপ্তাহে প্রশ্ন পাঠাচ্ছেন তার পরের সপ্তাহে প্রশ্নের অপেক্ষা করবেন বা শোনার চেষ্টা করবেন যেটা বাস্তব সেটা বলে দিলাম আমি আপ্রান্ত চেষ্টা করার পরেও মনে করেন এই সপ্তাহের প্রশ্নের উত্তর এই সপ্তাহে কমপ্লিট করতে পারছি না মানে আলহামদুল শুক্রুলিল্লাহ এর জন্য আপনাদেরকে আমি অনেক ধন্যবাদ জানাই কি যত কৃতজ্ঞ জানাই আমি কম মনে করছি যে আলহামদুলিল্লাহ আপনাদের সহযোগিতায় আপনাদের মতামত বা আপনাদের প্রশ্নের মাধ্যমে আলহামদুলিল্লাহ আমার মনোবল বৃদ্ধি হচ্ছে বা আমি আরও এইভাবে আগে কাজ করার জন্য কনফিডেন্স পাচ্ছি তাই এইভাবে আপনারা প্রশ্ন করতে থাকুন তবে অনুরোধ করছি যদি একটু উত্তরে দেরি হয়ে যায় কিছু মনে করবেন না যারা আগে প্রশ্ন পাঠিয়েছে তাদের উত্তর আগে পাওয়ার অধিকার রাখে তারা হক রাখে তো আপনি হয়তো আজকে পাঠাচ্ছেন আর আপনার আগে হয়তো দুই তিন দিন আগে তো কেউ কেউ প্রশ্ন পাঠিয়ে রেখেছে তাকে ইগনোর করে আপনাকে যদি আগে নিই তো এটা ইনসাফের খেলাফ হয়ে যাবে তাই আমাকে বোঝার চেষ্টা করবেন আজকের পরে আপনারা যখনই প্রশ্ন পাঠাবেন মনে রাখবেন যদি আজকে পাঠাচ্ছেন তো আজ থেকে দু পাঁচ দিন পরেই আপনার প্রশ্নের উত্তর টিভিতে আসবে বা আপনাকে শোনানো হবে তো কমসে কম এক সপ্তাহ পরে তার অপেক্ষা করবেন আশা রাখি এই জিনিসটা মনে রাখবেন আমার কিছু ভাইরা চিঠি লিখেছেন মানে হোয়াটসঅ্যাপে মেসেজ লিখে পাঠিয়েছেন আমি দুটো পড়তে চাই তারপর আপনাদের অডিও রেকর্ডিং প্লে করে তার উত্তর দেব এখানে দেখি কে কী লিখছেন আসসালামু আলাইকুম হুজুর আমি বাংলাদেশ থেকে বলছি আমি আমার নাম কবি আমার নাম কবির হোসেন আপনাদের ইসলাম ইন বাংলা অনেক দিন ধরে ইউটিউবের মাধ্যমে আমিও আমার পরিবার সদ সমস্ত সদস্যরা সঙ্গে নিয়ে আমার পরিবারের সমস্ত সদস্যবৃন্দদেরকে সঙ্গে নিয়ে দেখছি আমরা এর মধ্যে থেকে অনেক কিছু জানতে পারছি আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্যে দোয়া করি আমি কয়েকটা প্রশ্ন জানতে চেয়েছি চেয়েছিলাম যদি সম্ভব হয় জানাবেন প্লিজ ভাই আপনার প্রশ্ন আমি উত্তর দিয়েছি আশা খুব শীঘ্র টিভিতে আপনি দেখেছেন নইলে দেখবেন প্লিজ আরও আপনাদের সবার জন্য দোয়াই রইল আমাদের পক্ষ থেকে সবাইকে ভালো সবাইকে ভালো থাকবেন আর এইভাবে আমাদেরকে আরও জ্ঞান অর্জন করার তৌফিক দান করুক আল্লাহ আপনার মাধ্যমে সেই আশা করছি আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত আমার প্রিয় ভাই কবির হোসেন আপনার হোয়াটসঅ্যাপ মেসেজের জন্যে বা আপনি যা কিছু লিখেছেন বাংলাদেশ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমার প্রিয় ভাই কিছু মনে করবেন না এর আগেও আপনি প্রশ্ন রেখেছিলেন লিখে পাঠিয়েছিলেন তারও আলহামদুলিল্লাহ আমি উত্তর দিয়েছি আশা রাখি আপনি শুনেছেন আপনার মতো আমি আমার বাংলাদেশের সমস্ত দর্শকবৃন্দুর জন্যে বলছি আপনারা যখনই কোনো চিঠি লিখবেন ভয়েসমেল করবেন বা হোয়াটসঅ্যাপ করবেন তো মানে সেই দিনে কি এক দুদিনের মধ্যে হয়তো উত্তর দেওয়া সম্ভব হবে না কেননা অনেক প্রশ্নর হার থাকে তো নেক্সট উইক মানে এক সপ্তাহ পরে সেটা অপেক্ষা করবেন আশা রাখি আমাকে এতটা বোঝার চেষ্টা করবেন আর আপনার চিঠি লেখার জন্য বা আমাদের অনুষ্ঠান থেকে লাভবান হচ্ছেন সপরিবার সহ মানে সকলকে সঙ্গে করে নিয়ে দেখছেন ওইভাবে আমি অনুরোধ করছি আপনি আপনার প্রতিবেশীদেরকে গ্রামবাসীদেরকে এলাকার লোকদেরকে বন্ধুবান্ধবদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাদের সঙ্গে যারা জড়িত তাদেরকেও বলুন আমাদের এই অনুষ্ঠান দেখতে বা চ্যানেল উইন বাংলাকে সাবস্ক্রাইব করতে যাতে তারা এই সঠিক জিনিসগুলো জানতে পারে বা সঠিক ইসলামিক ইতিহাস থেকে তারা অবগত হতে পারে এই জিনিসগুলো জানার অধিকার সকলেরই আর আমরা যদি কাউকে সহযোগিতা করতে পারি সঠিক জিনিস তাদের কাছে পৌঁছে দিতে পারি তো মনে করবেন আমরা নিজের ভবিষ্যৎকে উজ্জ্বল করছি আমাদের এও কালো পরকাল উজ্জ্বল হবে আল্লাহ রব্বুল আলমিন বলছে ইনতানসুরুল্লাহ ইনসুরকুম যদি তোমরা আমার সাহায্য করো তো আমি তোমাদের সাহায্য করব বা তোমরা যদি আল্লাহ সাহায্য করো আল্লাহ তোমাদের সাহায্য করবে তো নবীকে জিজ্ঞাসা করা হয়েছে নবী আল্লাহ আল্লাহর সাহায্য আমরা কি করে করব তখন নবী বললেন আল্লাহর হুকুমকে পালন করে বা আল্লাহর হুকুম অন্যদের কাছে পৌঁছে দিয়ে এইভাবে আল্লাহর সাহায্য করতে পারবে তো আমরা সবাই চেষ্টা করব যেমন কোরআন আমাদেরকে হুকুম করেছে নেকিতে ভালো কাজে সুকর্মে এক অপরকে সহযোগিতা করো আর কুকর্ম বা অন্যায় অবিচারে কেউ যেন কারোর সহযোগী হয়েও না বা সাথ দিও না তো নেক কাজে আশা রেখে আমরা সহযোগিতা করব আর এই নেক কাজ যত প্রচার পাবে যত লোকের কাছে পৌঁছবে মনে রাখবেন আমাদের খাতায় নেকির হার তত বেড়ে যাবে এমন নেকি কাল কেয়ামতের সামনে আমাদের সামনে আসবে যেগুলো আমরা করে নিই যেগুলো দেখে আমরা আশ্চর্য হব যে এই নেকির পাহাড় যেটা আমাকে দেওয়া হচ্ছে উপহারস্বরূপ এ নেকি আমি করিনি তখন ফেরিস্তা বলবে এ নেকি আপনি করেননি আপনার পরে আপনার কথার উপরে আমাল করে অন্যরা করেছে সেই নেকি থেকে আপনাকে অংশ দেওয়া হয়েছে তখন আমরা বড় খুশি হব বড় আনন্দ পাব সেই উপহার যদি আমরা পেতে চাই তো আশা রাখি আমরা এই নেক কাজে এক অপরকে সহযোগিতা করব তাই অনুরোধ করছি আমার দর্শকবৃন্দদের কাছে আপনারা যা সেই নিজের মোবাইলে আপনাদের যত কন্ট্যাক্ট আছে বা গ্রু যত গ্রুপের সঙ্গে আপনার জড়িত সমস্ত গ্রুপে চ্যানেল উইন বাংলার একটা মেসেজ দিন যে এই সময় আপনারা এই অনুষ্ঠানটা দেখুন মানে সকাল সাতটা তিরিশ মিনিটে শুরু হচ্ছে আর বৈকালে তিনটে তিরিশ মিনিটে শুরু হচ্ছে ভারতের টাইম অনুযায়ী আর বাংলাদেশ টাইম অনুযায়ী সকাল আটটার সময় এবং বৈকালে চারটের সময় শুরু হচ্ছে চ্যানেল উইনে ইসলাম ইন বাংলা অনুষ্ঠান দেখার জন্যে আপনারা আমার মতো অন্যদের কাছে আবেদন করুন আশা রাখি আমার প্রিয় ভাই কবির হোসেন আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন আপনার চিঠি লেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাই এখানে আরেকটা ছোট চিঠি আছে এটা পড়ি মানে হোয়াটসঅ্যাপ সালাম আলাইকুম আমার বাড়ি পূর্ব মেদিনীপুর নাম গোলাম মোস্তফা টাওয়ারে কাজ করি টাওয়ারে মাসে মাসে তেল দেয় এই তেল মাসের শেষে কিছু বাড়তে হয়ে যায় এই তেলটা আমার নেওয়া ঠিক হবে কি হবে না এটাই আমি জানতে চাই দয়া করে বললে খুশি হব আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন আমরাও আপনার জন্য দোয়া করব ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত ভাই গোলাম মোস্তফা সাহেব আপনার দোয়ার জন্য ধন্যবাদ জানাই বা আপনি যা কিছু প্রশ্ন রেখেছেন এর জন্য ধন্যবাদ জানাই তবে এর আগে কয়েকবার আমার মনে আছে আমি ভুলিনি আপনার এই প্রশ্নের আমি উত্তর দিয়েছি ওই টাওয়ারে যে তেল দেওয়া হচ্ছে আপনি যে টাওয়ারে দায়িত্ব নিয়ে আছেন তো ওই তেল যদি তারা মনে করেন এক মাসের তেল দিচ্ছে একেবারে যে এইটা এক মাস ব্যবহার করো আপনাকে পুরো দায়িত্ব দিয়ে রেখেছে যে বেশি কম যা কিছু হবে তোমার দায়িত্বে এক মাসের মধ্যে যদি এই তেলগুলো ব্যবহার হয়ে যায় তো ভালো যদি ব্যবহার না হয় তো যদি বেশি থাকে সেটা তুমি নিজের জন্য ব্যবহার করতে পারো তো তখন আপনার জন্য ওটা ব্যবহার করা হালাল বা বৈধ হবে তবে যদি টাওয়ারের তরফ থেকে বলা হয় না এ মাসে যে তেলটা দেরি হয়ে যাবে বেড়ি বেশি থাকবে সেটা আগামী মাসে ব্যবহার করবে ওই তেলটা তুমি অন্য কোথাও ব্যবহার করতে পারবে না তখন কিন্তু আপনার জন্য ওটা বৈধ নয় এটা অনুমতির ওপরে কিভাবে আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে কিভাবে তেল দেওয়া হয় তার উপরে নির্ভর করে যদি সেখান থেকে একটা অনুমতি পাওয়া যায় বা অনুমতি দেওয়া হয় যেটা আপনার দায়িত্বে আপনি যেভাবে হোক ব্যবহার করুন যদি কিছু বেশি থাকে সেটা আপনার তখন আপনি ব্যবহার করতে পারবেন কিন্তু যখন আপনাকে অনুমতি না দেওয়া হবে তো ওটা আপনার মাল নয় অন্যর মাল তো অন্যর মাল বিনা অনুমতিতে ব্যবহার করা উচিত না আশা রেখে আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন এবার আপনাদের অডিও রেকর্ডিং প্লে করতে চাই তার উত্তর দিতে চাই আসসালামু আলাইকুম মৌলানা সাহেব আমি হাওড়া জেলা জগদীশপুর থেকে বলছি লাভলি গাজী আমার এক বছরের বেশি হবে মাথার খুব চুল উঠছে চুলের গোড়া টাটতে থাকে আর খুব খুশকি সব কিছু করছি ভালো হয়নি মাথা খুব যন্ত্রণা হয় এত টাটতে থাকে চুল আঁচড়াতে গেলে লাগে তুমি কিছু উপায় বলে দাও যেন আমার চুল পড়াটা ভালো হয়ে যায় আমি এবছরে এইচএস দেবো তুমি দোয়া করো আমি যেন পাস করে যাই আর তুমি কিছু উপায় বলে দাও যেন আমার চুল পড়াটা তাড়াতাড়ি ভালো হয়ে যায় আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত আমার প্রিয় বোন আল্লাহ তোমাকে দীর্ঘজীবী করুক তোমার মনোকামনা আশাকে পুরো করুক তুমি পরীক্ষা দিতে যাচ্ছ আল্লাহ তোমাকে যেন সফলগামী করে তুমি যেন পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারো আল্লাহর কাছে এই দোয়া করি তবে তুমি যে সমস্যাটা বলেছো চুল পড়া সমস্যা তার জন্য কিছু উপায় বলে দিচ্ছি এটা মনে রেখো এক নম্বর সোরায় জায়তুনের জয়তুনের তেলের উপরে পড়ে ওই তেল প্রতিদিন রাত্রেরবেলা মাথায় মাখো আর সকালবেলা ওটাকে ধুয়ে ফেলো ঠিক আছে সোরায় পড়ে জয়তুনের উপর ফুল দিয়ে ওই তেলটা মালিশ মালিশ করতে হবে আর খুশকি আগে দূর করতে হবে খুশকি না দূর হলে চুলের গোড়া শেকড় কমজোর হয়ে যায় তখন চুল ওঠার সম্ভাবনা বেশি হয়ে যায় তাই ডিমের কুসুম সরিয়ে মানে ওই যে সাদা অংশটা থাকে ডিম ভেঙে ওর ওই সাদা লিকুইডটা নিতে হবে সাদা তরল পদার্থটা আর নেবুর রস ওটা মিক্স করে ওইটা মনে করো গোসল করার গা ধোয়ার এক দু ঘন্টা আগে মাথায় মাখতে হবে যেন পুরো চুলের গোড়ায় পৌঁছে যায় তারপরে হেড অ্যান্ড শোল্ডার শ্যাম্পু আমাদের ওদিকে সমস্ত জায়গায় পাওয়া যায় head and shoulder anti dandruff shampoo ভালো শ্যাম্পু এই শ্যাম্পু কয়েকটা পাতা নিয়ে আসুন মানে কয়েক দিন এটা ব্যবহার করতে হবে দু ঘন্টা পরে ওইটা ধুয়ে ফেলতে হবে মনে থাকবে ডিমের ওই সাদা পদার্থের সঙ্গে নেবুর রস মিক্স করে ওটা মাথায় লাগতে হবে চুলের গোড়ায় মাখিয়ে দিতে হবে আর দু ঘন্টা পরে শ্যাম্পু দিয়ে ওটাকে ধুয়ে ফেলতে হবে হেড অ্যান্ড শোল্ডার শ্যাম্পু দিয়ে তো আশা রাখি আপনার চুলের গোড়ার ওই খুশকি চলে যাবে আর তখন ওই চুল ওঠা আপনি বন্ধ হয়ে যাবে তবে চুলের শিকড়কে পুষ্টি করার জন্য মজবুত করার জন্য জয়তুনের তেল অবশ্যই ব্যবহার করুন সুরায় জমর পরে জয়তুনের তেল আর তাছাড়া সারফালা এক রকমের ফল পাওয়া যায় আয়ুর্বেদিক ওষুধের দোকানে জিজ্ঞেস করলে বলতে পারবে সারফালার তেল যদি পাওয়া যায় তো ওটা ব্যবহার করুন চুলকে মজবুত করে আর সারফালার ফল যদি ফল পাওয়া যায় তো ওই ফল মানে পানিতে সেদ্ধ করে ওই পানিটা পান করতে হবে কি চায়ের মতো অল্প করে পান করতে হবে আর নইলে ওটাকে বয়েল করে ওটা চুলের গোড়াও লাগানো যায় কবিরাজরা অনেকভাবে এটাকে ব্যবহার করতে বলেন ওর থেকে চুল মজবুত হয় আশা রেখে এই উপায়গুলো করার পরে তুমি সুস্থ হয়ে গেলে আমার জন্য দোয়া করবে অনেক অনেক ধন্যবাদ জানাই পরের প্রশ্ন নিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া বরকাত হুজুর সাহেব আপনার জন্য দোয়া রইল হুজুর সাহেব আমি আসাম ধুবড়ি জেলা থেকে বলছি আমার প্রশ্ন হচ্ছে কোনো ব্যক্তি যদি গোসলের আগে অজু না করে খালি তিনবার কুলি করে তিনবার নাকের ভিতর পানি পৌঁছায় গোসল দেয় ভালোভাবে তিন বালতি পানি দিয়ে গোসল দেয় তাহলে ওই গোসলে কি নামাজ পড়া চলবে এবং কোরআন তেলাওয়াত করা চলবে আপনার কাছ থেকে জানতে চাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত আমার প্রিয় বোন শুধু গোসল করলে যথেষ্ট নয় ফরজ গোসল ওয়াজিব গোসল যেগুলো ওইগুলো যদি সঠিকভাবে করা হয় যেভাবে ইসলামিক নিয়ম শৃঙ্খলা বলেছি এর আগেও অনেকবার বলেছি গোসল কিভাবে করতে হবে গোসল করার দুটি পদ্ধতি বা দুটি নিয়ম একটা হচ্ছে তারতিবি আর আরেকটা হচ্ছে ইরতেমাসি তারতিবি অর্থাৎ স্টেপ বাই স্টেপ আগে মাথা মাথার চুল সমেত গলার মানে ঘাড় পর্যন্ত ভালো করে ধুতে হবে তারপর শরীরের ডান ভাগ তারপরে বাম ভাগ এটা হচ্ছে তারতিবি আর দ্বিতীয় হচ্ছে এরতেমাসে মানে পুকুরে খালে নদীতে বিলে ডুব মেরে গোসল করা নিয়াত করে ডুব মারতে হবে পাটা একটু করে নিতে হবে পুরো শরীরে যেন একসঙ্গে পানি পৌঁছে যায় তবে তার আগে শরীরের ময়লাকে বা কত নেজাসাত যদি থাকে সেটাকে পরিষ্কার করে নিতে হবে তারপর নিয়াত করতে হবে ফরজ গোসল মনে রাখবেন ফরজ বা সুন্নতে মোয়াক্কেদা যে গোসলগুলোর সুন্নত রওয়ায়তে সাবিত প্রমাণসহ যেমন জুমার গোসল কি ঈদের গোসল এগুলোর পরে অজু করার প্রয়োজন নেই কি সবে কদরের আমারের জন্য যে সমস্ত গোসল করা হয় ওগুলোর পরে গোসলের প্রয়োজন নেই বিশেষ করে ফরজ গোসল যেমন গোসল জানাবাদ বীর্যপাত হওয়ার কারণে বা স্ত্রীর সহবাসের পরে যারা স্বামী স্ত্রীর গোসল করে বা গোসলে মাসে মাইয়াত কোনো মুর্দাকে যদি কেউ স্পর্শ করে মৃত ব্যক্তিকে ঠান্ডা হওয়ার পরে তখন গোসল করতে হয় বা নারীদের জন্য গোসলে হায়েজ নেফাজ ইস্তেহাজা এই সমস্ত ফরজ গোসল তো এই গোসলগুলোর পরে অজুর প্রয়োজন নেই এইগুলো যদি কেউ সঠিক নিয়াত করে সঠিক পদ্ধতির মাধ্যমে এই গোসল করে তো তারপরে তাকে অজুর প্রয়োজন নেই বিনা অজুতে ওই গোসল করেই নামাজ পড়তে পারবে কিন্তু যেন সাধারণ দিনে আমরা এমনি গা ধুই যাকে আমরা বলি স্নান করি এই স্নান করা গা ধোয়া কিন্তু যথেষ্ট নয় তারপরে অজু করতে হবে আমাদেরকে এবারে যদি কেউ গোসল করার আগে অজু করে আগে করুক আর পরে করুক একই ব্যাপার আগে অজু করে পরে আর তার অজু করার প্রয়োজন নেই কেন সে পাক হয়ে গোসল করতে গিয়েছে স্নান করতে গিয়েছে আর যদি গোসলের আগে অজু না করে আর যদি ফরজ গোসল না হয় তো গোসলের পরে মানে স্নানের পরে তাকে নামাজের জন্যে বা যে সমস্ত কাজে পবিত্রতার শর্ত আছে মানে তাহারাতের শর্ত অজু বা গোসলের শর্ত সেগুলো করতে গেলে তাকে অজু নইলে গোসল করতে হবে তো আমি যেমন বললাম ফরজ গোসলের পরে ওয়াজিব গোসল বা গোসলের পরে বা সুন্নতে মোয়াক্কেদা যে গোসলগুলো করতে নবী ইসলাম বারবার বলেছেন যেমন জুম্মার গোসল ঈদের গোসল রমজানের কদরের রাতের গোসল মানে সবে কদরের গোসল এগুলোর পরে অজুর প্রয়োজন নেই তবে সাধারণ দিনে আমরা যেমন স্নান করি গা ধুই তো তার যদি আগে অজু না করা হয় তো পরে অজু করতে হবে বিনা অজুতে কিন্তু নামাজ হবে না আশা রেখে আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন পরের প্রশ্ন নিই বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত হুজুর সাহেব সিক্স থ্রি ফোর এপিসোডে আপনি যে আদম আলাহিসাল্লামের বিষয়ে বলেছেন এবং প্রশ্ন রেখেছেন আমি সঠিক না পারলেও তবু চেষ্টা করছি চেষ্টা করলে হে হবে তো আদম আলাহিসাল্লামকে কিভাবে তৈরি করেছেন এক রেওয়ায়তে আছে আল্লাপাক মশহুর চার ফেজ তাকে হুকুম দিয়েছেন পৃথিবীর বিভিন্ন জায়গায় যা জায়গায় থেকে মাটি এনে মাটি এনে ভিজিয়ে রাখছে পানি দিয়ে সেটা পানি হলো এক রেওয়ায়তে আছে যে হাউজে কাউসারের পানি আর আরেক রেওয়ায়তে আছে যে জিব্রাইল সালাম উনি একাই কাবা ঘরের যে নিচেকার মাটি এবং জমজম কূপের পানি সেটা নিয়ে নিয়ে গেছেন আল্লাহর দরবারে তো বহুদিন ওই মাটি বিভিন্ন রঙের মাটি সাদা সাদা শ্যামলা মাটি সব মাটি একসঙ্গে করে বহুদিন ভিজিয়ে রেখেছিল তারপরে আল্লাপাক ওনার ভিতরে পুতুল তৈরি করে রুহ দান করেন দান করলেন আদম আলাহিসাল্লামকে সৃষ্টি করলেন আর দুই নম্বর প্রশ্ন হলো আদম আলাহিসাল্লামকে জান্নাতে কতদিন রেখেছে তখন তো সন হিজড়ি ছিল না বহুকাল আল্লাহ পাক রেখেছিল তিন নম্বর প্রশ্ন হলো ওনার বিবাহ জান্নাতেই হয়েছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত আমার প্রিয় বোন আমার এপিসোড দেখার জন্যে বা এগুলো দেখে সুন্দরভাবে স্মরণ করার জন্যে খুব ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ জানাই তবে আমার প্রিয় বোন আমি এখনও প্রশ্ন করেনি আমি ওটা প্রশ্ন উত্তর হিসেবে বুঝেছিলাম যে এইভাবে প্রশ্ন হলে এর উত্তর হচ্ছে এই আর এটাকে মনে রাখতে স্মরণ রাখতে সুবিধা হয় তাই প্রশ্ন উত্তর রূপে আমি সমস্ত নবী ইমাম বা আল্লাহর ওলিদের জিকির করতে থাকব প্রতি শনিবারের এপিসোডে ইনশাল্লাহ আমি আলাদা আলাদা বিষয়ে আলোচনা করব মানে এক সপ্তাহে যদি একটা নবীর জীবনী কমপ্লিট না করতে পারি মানে তবু সংক্ষিপ্তে মানে নবীর বিস্তারিত জীবনী আলোচনা করতে গেলে কয়েক মাসের প্রয়োজন তাই যত সংক্ষিপ্তে শর্ট অ্যান্ড সুইট অল্প সময়ে যত বেশি ইনফরমেশন আমি দিতে পারি তার জন্য চেষ্টা করব তো যেমন জনাবে আদম নবী আলাইসালামের সম্পর্কে আমি গত দুই সপ্তাহ ধরে বলেছি ইনশাআল্লাহ আগে এইভাবে সমস্ত নবীর জীবনী আমি প্রশ্ন উত্তরের মাধ্যমে শোনাতে থাকব যে এই প্রশ্নের এই উত্তর মানে নবীর জীবনী নিয়ে প্রশ্ন থাকবে আর তার উত্তর থাকবে তবে আমি যখন প্রশ্ন করব তখন বলে দেব যে অমুক নবীর জীবনে এই ঘটনাটা কবে ঘটেছিল বা অমুক নবী এই কাজটা কিভাবে করেছিলেন কবে করেছিলেন এইভাবে যখন প্রশ্ন করব সেটা এখন না কমসে কম এক দু মাস হয়তো পরে আগে দেখব আপনারা কিভাবে এইগুলো শুনছেন বা এগুলো স্মরণে রাখছেন রেকর্ড করছেন তারপরে একটা পরীক্ষা স্বরূপ মানে এটা নিজেদেরকে নিজেরা পরীক্ষা নেবো আর কিছু না তো এখান থেকে হয়তো এক মাস কি দু মাস পরে আমি ওই প্রশ্নগুলো রাখবো নবীদের সম্পর্কে সেই সময় সঠিক উত্তর যে দিতে পারবে তাকে ইনশাল্লাহ পুরস্কৃত করা হবে চ্যানেল উনির তরফ থেকে পুরস্কার দেওয়া হবে তবে আপনি সুন্দরভাবে শুনেছেন ওগুলো মনে রেখেছেন প্রথম অংশটা এখন আমি তো অনেক প্রশ্ন উত্তর দিয়েছিলাম বা হজরত আদম ইসলামের সম্পর্কে অনেক প্রশ্ন ছিল যেগুলো আমি সেদিনে বলেছিলাম তার মধ্যে তো আপনি প্রথম প্রশ্নের বা প্রথম তিনটি প্রশ্নের উত্তর দিয়েছেন অনেক অনেক ধন্যবাদ জানাই আমার প্রিয় বোন এইভাবে এইগুলো নোট করতে থাকুন আপনাদের কাজে আসবে আপনার বাচ্চাদের কাজে আসবে বা যদি কাউকে বলতে চান তো এগুলো বলতে সুবিধে হবে এগুলো রেকর্ড করুন নোট করে রাখুন নইলে হয়তো ভুলে যাবেন আর নইলে ওই এপিসোডগুলো সেভ করে নিন ডাউনলোড করে নিন আশা রাখি আপনি বুঝতে পেরেছেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই আপনার ওই রেকর্ডিংয়ের জন্য পরে দেখি কে কোথা থেকে রেকর্ডিং গেছেন বা প্রশ্ন করেছেন বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সম্মানিত ডাইরেক্টর সাহেব আপনাকে বহুত বহুত সালাম আর দোয়া হে হুজুর সাহেব আমার প্রশ্ন হচ্ছে যে ছেলে মেয়ে বিবাহ হয়েছে এখন আমাদের এই সাইটে আমি দুটো বিবাহ দেখলাম মানে ওয়াইফের দু তিন মাসের প্রেগনেন্ট থাকে দু তিন মাস পেটে বাচ্চা থাকে তখন কি করে পার্টি দেয় তো ওই পেটে বাচ্চা নিয়ে ওটা বিবাহের নামে কিন্তু পার্টিটা হচ্ছে হ্যাঁ আগে স্টারি হয় আর পরে দু তিন মা দু তিন মাস পেটে বাচ্চা নিয়ে বিবাহের নামে পার্টি হয় তো বাচ্চা সহ মা বাপের বিবাহ হচ্ছে এটা কি ইসলামে চলবে কি চলবে না হুজুর সাহেব আপনি বলবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত আমার প্রিয় বোন আপনার অডিও রেকর্ডিংয়ের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই আপনি সমাজের এক সমস্যাকে উল্লেখ করলেন আর জানতে চেয়েছেন যে ওই সমস্ত জিনিস সামাজিক বা শরীয়ত হিসেবে বৈধ কিনা তো আমার প্রিয় বোন আমি পরিষ্কার বলতে চাই এর আগেও আমি এ বিষয়ে আলোচনা করেছি যে আজকাল আমাদের সমাজে কিছু অসামাজিক কাজ হচ্ছে বেধার্মিক কাজ হচ্ছে যেগুলো পাপ লোকানোর জন্যে পরিষ্কার বলছি নির্ভয় বলছি ছেলে মেয়ে যুবককে যুবতীরা তারা প্রেম যমুনায় ভেসে কি প্রেম জালে ফেসে অবৈধ বা হারাম কাজ করছে পরিষ্কার বলছে জেনা করছে আর তার মাধ্যমে গর্বিত হচ্ছে নারী বা মেয়ে এবারে ওই জিনিসটাকে কী করে লোকাতে হবে পরে জানাজানি হলে সমাজে বদনামি হবে মাতা পিতা বা পুরো বংশের বদনামি হবে তাই সঙ্গে সঙ্গে সেখানে রেজিস্ট্রি করে কোনো একটা সামাজিক অনুষ্ঠানের মাধ্যমে সেটাকে বৈধ করার চেষ্টা করা হচ্ছে পরিষ্কার বলছি রেজিস্ট্রি বিবাহ কিন্তু শরীয়ত অনুযায়ী নয় কেননা যে বিবাহের সিগা জারি করানো হবে আমি পরিষ্কার বলছি এর আগেও কোনো প্রশ্নের উত্তরে পরিষ্কার বলেছি আমাদের মুস্তাহিদিনগণ মুস্তাহিদিন মুস্তাহিদগণেরা বা মুফতিগণেরা ফতোয়া দিয়েছেন সঠিক ইসলামিক নিয়ম শৃঙ্খলাকে যদি নজরে রেখে বা শর্তগুলোকে যদি নজরে রেখে আর সিগা জারি করে আরবি ভাষায় সিগা জারি করে যদি বিবাহ না হয় তো সেই বিবাহ ফিখে জাফরিয়ায় বা আহলেবায়তের অনুগামী অনুসারীদের জন্য অবৈধ পরিষ্কার মনে রাখবেন সমস্ত ধর্মে তাদের নিয়ম শৃঙ্খলা অনুযায়ী তাদের বিবাহ ঠিক হিন্দু ধর্মে যেভাবে বিবাহ হয় আপোষে ওরা তারা বিয়ে করছে তা তাদের জন্য ঠিক তাদের ধর্মে সেইভাবে বিয়ের নিয়ম শৃঙ্খলা বলা হয়েছে খ্রিস্টান ধর্মে যেভাবে তাদের বিয়ের নিয়ম শৃঙ্খলা আছে তারা সেভাবে বিয়ে করছে সেটাকে তাদের জন্য ঠিক বলা হয়েছে সমস্ত ধর্মের বিবাহ তাদের ধর্ম হিসেবে যেভাবে হচ্ছে সেটা ঠিক কিন্তু ইসলাম ধর্মের জন্য বলা হয়েছে যারা মুসলমান যারা ইসলাম ধর্মকে ফলো করছে তাদেরকে ওইভাবে বিবাহ করতে হবে যেভাবে কোরআন হাদিস বা নবী বলেছেন নবীর সুন্নতকে বজায় করতে হবে নবী যেভাবে বিয়ে করাতেন বা বিয়ে করতেন বা বিয়ে করতে বলেছেন সেইভাবে যদি সিগা জারি করা হয় ইজাব ও কবুল মনে রাখবেন এখানে একটা পরিষ্কার বলছি শরীয়তের ভাষায় বলা হচ্ছে ইজাব ও কবুল ইজাব মানে মেয়ের পক্ষ থেকে সিগা জারি করা হবে মেয়ে নিজে করুক আর মেয়ের তরফ থেকে কোনো ওকিল হয়ে কোনো মৌলবী মালানা করুক ওইরূপ ছেলে তার উত্তর দেবে কবুল করবে উত্তর দেবে তাই নিজে দিক আর তার উকিল হয়ে কেউ সেটাকে কবুল করুক বা উত্তর দিক যেমন আমি দুটো সিগা পড়ছি অনেক সিগা পড়তে হয় বিয়ের জন্যে তবে শুধু সংক্ষিপ্ত দুটো সিগা পড়ছি মনে করুন আমি কন্যা বা ছেলে মানে বর এবং বউ উভয়ের তরফ থেকে উকিল হয়ে যদি নিকা পড়তে চাই তো আগে মেয়ের তরফ থেকে সিগা জারি করব। কন্যার তরফ থেকে এভাবে সিগা জারি করব আনকাহ তো মোয়াক্কেলাতি মিন মোয়াক্কেলি আলা কিতাবিল্লাহ ওসুন্নতি রসুলহি ওয়ালাল মাহরিল মালুম এবারে ছেলের পক্ষ হয়ে বা ছেলের উকিল হয়ে ওটাকে অ্যাকসেপ্ট করব কবুল করব বা তার উত্তরে বলবো কাবিল তো নিকাহা লে মোয়াক্কেলি আলা কিতাবিল্লাহ ওয়াসুন্নত রসুলহি ওয়ালাল মাহরিল মালুম কি তো এবারে মেয়ের তরফ থেকে এভাবেও শেখা জারি হবে তো মোয়াক্কেলাতি ফাতেমা মিন মোয়াক্কেলি আলী মনে করুন মেয়ের নাম ফাতেমা আর ছেলের নাম স্বামী যে হতে চলেছে যার সঙ্গে বিয়ে হচ্ছে তার নাম হচ্ছে আলী তো আমি এইভাবে বলবো জওয়াস্ত মোয়াক্কেলাতি ফাতেমা মিন মোয়াক্কেলি আলী আলা কিতাবিল্লাহ ওয়াসুন্নতে রসুলি ওয়ালা মালুম তারপরে কবুল করা হিসেবে ছেলের তরফ থেকে এভাবে বলবো কাবিল তু কাবিল তু লে মোয়াক্কেলি আলী আলা কিতাবিল্লাহ ওয়াসুন্নতে রসুলহি ওয়ালা সেদাকিল মালুম এইভাবে প্রায় দশ থেকে বারোটি সিগা জারি করা হয় যাকে শ্লোক ওয়ার্সেস মানে বিভিন্ন ধর্মে যেগুলো নাম দেওয়া হয়েছে এভাবে সিগা জারি করে নবী বিয়ে করাতেন আল্লাহ নবীর সুন্নতের ওপরে আমাল করে এই বিবাহর কাজ হয় তো সেখানে শুধু লিখে না বিবাহ হয় না লিখে তালাক হয় যেটা আমাদের সমাজে অনেক অনেক সময় হচ্ছে শরীয়ত বিরোধী কাজ হচ্ছে কিন্তু দুঃখের বিষয় সমাজ সেই শিক্ষা রাখে না বলে কি গুরুজনেরা বয়স্করা তারা সেই শিক্ষা রাখেন না বলে তার বিরুদ্ধে কিছু বলছেন না বা বলতে চাচ্ছেন না এই অসামাজিক কাজ থেকে বাঁচার চেষ্টা করুন পুরো নসল খারাপ হয়ে যাবে পুরো বংশ ধ্বংস হয়ে যাবে শেষ হয়ে যাবে ওয়ালাদুজ্জেনা ঘুরে বেড়াবে যদি আমরা এই অসামাজিক কাজ থেকে বাধা সৃষ্টি না করি বিয়ের নামে এই সমস্ত যা কিছু হচ্ছে ওই যেমন আমার বোন বললেন যে তিন মাস গর্বিত পরে ফাংশন করে জানানো হচ্ছে যে আমরা বিয়ে করছি বা আমাদের বিয়ে হয়ে গেছে তো এইভাবে যদি ইসলামিক নিয়ম শৃঙ্খলাকে বজায় রেখে সিগা জারি করে তাদের মধ্যে বিবাহ হয় তাহলে সেটা বৈধ আর নইলে কিন্তু ওই গর্বে যে সন্তান এসেছে ওটা কিন্তু জারক সন্তান হবে হারাম সন্তান হবে খেয়াল থাকে যেন ওই ভুল যেন সমাজে হতে দেবেন না বা করবেন না ছেলে মেয়েদের হেফাজত করুন নবী বলেছেন হাফজলা ফুরুজেকুম নিজের লজ্জাস্থানের হেফাজত করো অবৈধভাবে তাকে ব্যবহার করো না ছেলে মেয়েরা প্রেম জলে ফেসে প্রেম যমুনায় ভেসে তারা এই সমস্ত গুণা করছে পাপ করছে আর পরে বংশের মাতা পিতার নামকে বদনাম হওয়ার থেকে বাঁচানোর জন্যে কি মাতা পিতারাই এটাই করে দিচ্ছেন যখন আর কোনো পথ নেই যে হোক এদের বিবেক বিবাহ করে দোক দেওয়া হোক একটা সামাজিক অনুষ্ঠান করা হোক যাতে পরে দুর্নাম না হয় বদনামি না হয় তাই আমি এখনও মাতা পিতার কাছে অনুরোধ করছি আপনারা নিজের বাচ্চাদের উপরে নজর রাখুন বিশেষ করে যুবক ছেলে মেয়েদের ওপরে তারা কিন্তু শরীয়ত বিরোধী কাজ করছে হচ্ছে সতর্ক থাকতে হবে নইলে তাদের ভবিষ্যতও যাবে হয়তো সমাজে আপনারাও নিজের মান সম্মান হারিয়ে ফেলবেন আর খোদার নজরে যা হবে সে তো হবেই মানে শরীয়ত বিরোধী যদি বিরোধী যদি কাজ হয় তো আপনারা জানেন পুরো নসল খারাপ হয়ে যাবে পুরো পিড়ি শেষ হয়ে যাবে আর ওই হারাম সন্তান জন্ম নিতে থাকবে এই বিশ্বে আর তখন তারা কিন্তু হকের পথের প্রতীক হবে না হারাম সন্তান নাজিস সন্তান অপবিত্র সন্তান তার অন্তরে কিন্তু কখনো আল্লাহ রসুলের প্রেম জাগবে না আহলেবায়তের ভালোবাসা কখনো ওই অন্তরে স্থান পাবে না যারা হারামভাবে এই দুনিয়ায় জন্ম নিয়েছে তাই নিজের অন্তরে যদি কখনো আহলেবায়তের ভালোবাসা বিশেষ করে মাওলা আলী আলাহ ইসলামের ভালোবাসা যে ভালোবাসা সম্পর্কে নবী বলেছেন ইয়া আলী হুব্বকা ইমান ওবগ্ধকা কুফর নেফাক আয় আলী তোমার ভালোবাসা এমানের পরিচয় আর তোমার থেকে যে ঘৃণা করবে তোমার থেকে ঘৃণা এটা কুফর নেফাকের পরিচয় তার মানে কি সে বৈধ সন্তান নয় যদি কেউ আপনাকে ভালো না বাসে বা আপনার থেকে ঘৃণা করে তাই এখান থেকে বুঝে নিতে হবে আমাদের সমাজে যারা এখনও আহলেবায়তের পথের প্রতীক যারা নবী নবীর আহলেবায়তকে ভালোবাসে তারা নিজের পবিত্রতার নিজেরাই সাক্ষী তাদের অন্তর সাক্ষী দিচ্ছে আমরা পবিত্র বলে আমাদের অন্তরে আহলেবায়তের ভালোবাসা আর যাদের অন্তরে নবী ও নবীর আহলেবায়তের ভালোবাসা নেই তারা নিজেরাই বুঝে নিক তাদের পরিস্থিতি বা স্থান আল্লাহ রসুলের নজরে কি আশা রাখি আমার প্রিয় বোন আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন যদি রেজিস্ট্রি বিয়ে হয়ে পরে শুধু লোক দেখানোর জন্য সামাজিক অনুষ্ঠান হয় তো ওটা কিন্তু ইসলামিক নয় ইসলামের জন্যে বিবাহ করতে হবে আর শরীয়ত অনুযায়ী সিগা জারি করে বিবাহ করতে হবে তারপরে ওই বিবাহ বৈধ হবে আশা রাখি জিনিসটা বোঝার চেষ্টা করবেন তবে অজানায় অনেকে জানে না যেমন আমার বাপ দাদারা বা আগেকার যুগে সন্নি শিয়া আপসে বিবাহ করতেন আর যে কোনো একজন মাওলানা এসে বিবাহ পড়িয়ে দিতেন তাঁরা হয়তো খবর রাখতেন না জানতেন না যে এইভাবে সিগা জারি করতে হয় সমস্ত মোশাহিদেনরা বলেছেন যদি ভুলের কারণে অজানার কারণে এমন হয়ে থাকে তাদের বিবাহ হতে থাকে তো পুনরায় তাদেরকে বিবাহ পড়ানোর প্রয়োজন নেই তবে এটা যদি ভুলের থেকে হয়ে থাকে শরীয়তের থেকে অজ্ঞাত থাকার কারণে শরীয়তের হুকুম না জানার কারণে যদি এটা হতে থাকে তখন শরীয়ত ক্ষমার পথ রেখেছে কিন্তু কেউ যদি জানা জেনে শুনে যে শরীয়তে এইভাবে বিয়ে করতে বলা হয়েছে বা এটাকে বৈধ বলা হয়েছে আর এটাকে অবৈধ বলা হয়েছে এগুলো জানার পরেও যদি কেউ ওই ভুল পথ দিয়ে বিবাহ করে যেটা আজ আমাদের সমাজে হচ্ছে অনেক অনেক সময় অন্য জাতের অন্য ধর্মের অন্য মজাবের ছেলে মেয়েদের সঙ্গে বিবাহ হচ্ছে আর সেখানে ভুলভাবে বিবাহ হচ্ছে কিন্তু ওটাকে মেনে নেওয়া হচ্ছে বা অ্যাকসেপ্ট করা হচ্ছে তো এটা হয়তো সামাজিক হিসেবে আপনারা মান সম্মান বজায় রাখার জন্য এটাকে ঠিক মনে করছেন কিন্তু খোদা রসুলের নজরে কিন্তু এটা ঠিক নয় যদি শরীয়ত হিসাবে ইসলামিক রীতি নিয়ম শৃঙ্খলাকে যদি সেখানে বজায় না করা হয় শরীয়তের যে সমস্ত শর্ত বা বিয়ের জন্য যে সমস্ত কাজগুলো করতে বলা হয়েছে সেইগুলো যদি না করা হয় এ বিয়ে বিয়ে কিন্তু বিয়ে হবে না আর তাদের শারীরিক সম্মিলন জেনার গুণা রাখবে এই জিনিসটা যেন সবাই মনে রাখে আশা রাখি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন পরের প্রশ্ন নিয়ে আসসালাম আলাইকুম আমি শরীফ শেখ বলছি কলকাতা নিউ টাউন থেকে মলানা সাহেব আমার শরীরটা বড় খারাপ দু সপ্তাহর ওপর হলো কোমর থেকে বাম্পা পর্যন্ত পুরো সিধা খিচে ধরছে কুকড়ি হয়ে গুড়ি গুড়ি হয়ে হাঁটছে এলাইপাতি হুয়াইপাতি সবই করলাম দেখছি যে কোনো রকম সারছে না তখন সন্দেহ হলো আমাদের একজন জিন থাকে তার কাছে জানলাম যে বলছে ওটা জিনের অ্যাটাক যাক ঝাড়ফুঁক যখন করছে তখন ভালো থাকছি আবার খারাপ হচ্ছে এই হচ্ছে তা কোনো একটা উপায় বলে বা কোনো দোয়া একটা আপনি পাঠিয়ে দেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত আমার প্রিয় শরীফ ভাই আপনার ভয়েসমেলের জন্য আপনাকে ধন্যবাদ জানাই আল্লাহ রব্বুল আলমিন আপনাকে সুস্থতা দান করুক তবে আপনি যে সমস্যায় ভুগছেন আপনার মতো বিশ্বে অনেকেই ভুগছে আমি অন্যর কথা কি বলবো আমি নিজেও গত ছ মাস ধরে বহু কষ্টের মধ্যে জীবনযাপন করছি আর সমস্ত প্রকারের টেস্ট করা হয়ে গেছে সমস্ত প্রকারের পরীক্ষা নিরীক্ষা করা পরেও দেখা যাচ্ছে শরীরে কোনো রোগ নেই কিন্তু আমি কষ্টের অনুভব করছি বিভিন্ন প্রকারের ব্যথা যন্ত্রণা ভোগ করছি আর আমার মতো নয় শুধু আমি নয় আমার মতো বিশ্ব এখন অনেক কেননা আমরা সবার সম্মুখীন হচ্ছি মসজিদে যাচ্ছি বিভিন্ন অনুষ্ঠানে যাচ্ছি সমস্ত লোক এসে নিজের দুঃখ কষ্ট আমাদের সঙ্গে বর্ণনা করেন একটা আশার সঙ্গে আশা নিয়ে যে ইনি কোনো উপায় বলে দেবেন মালানা সাহেব আমাদের সমস্যা শুনে কোনো সমাধান বলে দেবেন তা তার মধ্যে বিশ্বাস করুন নাইনটি পার্সেন্ট সমস্যা আপনার মতো মানে কোনো রোগ নেই পরীক্ষা নিরীক্ষা করে দেখা যাচ্ছে কোনো রোগ ধরা পড়ছে না কিন্তু কষ্টে আছে মানুষ বিভিন্ন প্রকারের ব্যথা যন্ত্রণা তারা ভোগ করছে তো এটাই বাস্তব যেটা আমরা বহু তদন্ত করার পরে পেয়েছি ইতিহাস বা নবীর হাদিস বা জীবনী যখন দেখেছি নবীর জীবনেও অনেকেই এসে এইভাবে নবী আলাহ ইসলামকেও বলতেন যে নবী আল্লাহ আমি বিভিন্ন কষ্ট ভোগ করছি কিন্তু তার চিকিৎসা পাচ্ছে না কোনো কবিরাজ আমার রোগ ধরে তার চিকিৎসা করতে পারছে না তখন নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন এটা কোনো রোগ নয় এটা শায়াতিন মিনাল জিন্নে ওয়াল ইনস মানে মানুষের মধ্যে যারা অসৎ শয়তান মানুষ বা বেধর্মী বেদিন তাদের মাধ্যমে অনেক অনেক সময় মানুষরা ক্ষতিগ্রস্ত হয় ওইরূপ জেনদের মধ্যে যারা অসৎ তাদের মাধ্যমে মানুষ ক্ষতিগ্রস্ত হয় মনে করুন জাদু টোনা টোটকা এগুলো জিকির কোরআনও আছে বহু নবীর যুগে জাদু টোনা টোটকা হতো আর কুনজর মানে খারাপ দৃষ্টিতে কাউকে দেখা স্বয়ং নবীর ওপরেও কাফেররা মোনাফিকিনরা কুনজর লাগাতো যেটা সুরায় নুন আল কলামের শেষ দুটি আয়তে পড়ে দেখুন বিসমুল্লাহ রহমান রহিম লু কুন কাবে আফসা রহিম তারা নিজের কোন দৃষ্টি দিয়ে আপনাকে তাকায় দেখে তখন নবী করিম ইসলাম অসুস্থ হয়ে যেতেন মানে দুর্বল হয়ে যেতেন অনেক সময় জ্বর আসতো তো এইগুলো অনুভব করেছিলেন বলে উনি আল্লাহর কাছে তার উপায় চেয়েছিলেন তাই ওনাকে মৌজাতাইন দেওয়া হয়েছিল নবী আল্লাহ যখন আপনাকে কোনো জিন্ন ইন্স ক্ষতি করতে চাইবে তাই সে জাদু টোনা টোটকার মাধ্যমে হোক আর জিনেরা যাদের আমরা দেখতে পাই না আল্লাহর ছয়টি মখলুক এই দুনিয়ায় আমাদের সঙ্গে বসবাস করছে কিন্তু তারা নিরাকার মানে তারা দেখা যায় না আমরা তাদেরকে দেখতে পাই না কিন্তু তারা আমাদের সঙ্গে বসবাস করছে এই দুনিয়াতেই আছে এরা যদি বন্ধ হয়ে যায় তো অনেক অনেক সময় লাভ দেয় তবে বেশিরভাগ এরা ক্ষতি করার চেষ্টা করে এর মধ্যে শুধু ফেরিস্তা যারা সবসময় মানুষের উপকার করার চেষ্টা করে কেন আল্লাহর তরফ থেকে এদেরকে মানুষের সেবার জন্য সৃষ্টি করা হয়েছে বা বিভিন্ন খেদমাতের জন্য আল্লাহ নিজের হুকুমকে তাদের মাধ্যমে জারি করে তো ফেরিস্তারা কখনও কারোর ক্ষতি করেনি বা করে না কিন্তু তাছাড়া অন্য মকলুকরা যেমন জেন খান্নাস নাসনাস হামজাত ইফরিত বিভিন্ন হামজাত এগুলো আমাদের সঙ্গে বসবাস করছে এই দুনিয়ায় ছায়ার মতো আমাদের সঙ্গে থাকে আমরা তাদেরকে দেখি না কিন্তু তারা আমাদের উপরে নজর রেখে আছে আমাদেরকে দেখছে এরাই অনেক অনেক সময় ক্ষতি করে তাই যেমন কোরআন হাদিসে বলা হয়েছে যে এদের মধ্যে ভালো আছে এবং মন্দ আছে তো যারা ভালো আছে তারা আল্লাহর উপাসনায় ব্যস্ত থাকে বা নেকি করে আর মানুষের উপকার করার চেষ্টা করে কিন্তু যারা খারাপ যেমন মানুষের মধ্যে যারা খারাপ তারা কুকর্ম করে ওইরূপ এই জেন পরি বা এই সমস্ত মখলুক যাদের নাম নিলাম খান্নাস নাসনাস হামজাদ ইফরিত ইবলিস এরা শয়তান তো এরা সবসময় ক্ষতি করার চেষ্টা করছে তাই মানুষ যাতে সুস্থ বা স্বাস্থ্য বা শান্তিপূর্ণভাবে থেকে আল্লাহর উপাসনা না করতে পারে বিশেষ করে তাদেরকে বেশি ক্ষতি করার চেষ্টা করে আল্লাহ আল্লাহর পথের প্রতীক যারা হকের পথের প্রতীক সত্যর পথের প্রতীক তারাই বেশি কষ্ট অনুভব করে আপনি বিশ্বাস করবেন না শরীফ ভাই আমি যে এই সঠিক জিনিস আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি এই সঠিক ইসলামিক ইতিহাস আপনাদের সামনে তুলে ধরছি বা ইসলামিক সংবিধান আপনাদের সামনে বর্ণনা করছি শয়তান কতভাবে চেষ্টা করছে শায়াতিউন মিনাল জিন্নেওয়াল ইন্স মানে জেনদের মধ্যে যারা শয়তান তারা বা মানুষের মধ্যে যারা শয়তান যারা এই সঠিক জিনিসগুলো অন্যদের কাছে পৌঁছে দিতে চায় না বা যারা ভাবছে আমি হয়তো তাদের বিরোধিতা করছি তারা বিভিন্নভাবে আমাকে কষ্ট দেওয়ার আঘাত করার চেষ্টা করছে কিন্তু শুধু আমি আপনাদের দুয়ায় আমার দর্শক বিন্দুদের দুয়ায় তাদের অন্তর থেকে যে আমার জন্য দোয়া বাহির হয় প্রতিদিন তারা আমাকে দোয়া দিচ্ছে যে আল্লাহ তুমি এনাকে হেফাজত করো এনাকে জীবনদান দিও এনার প্রয়োজন আছে এনার মাধ্যমে আমরা শিক্ষা লাভ করছি অনেক কিছু জানতে পারছি যা কিছু এতদিন আমরা জানিনি আজ ইনি আমাদেরকে বলছেন তো বিশ্বাস করুন আপনাদের দোয়া আমাকে বেঁচে বাঁচিয়ে রেখেছে কার দোয়া কখন কার জন্য ঢাল হয়ে থাকবে কেউ জানে না আর সাদাকা ওয়া দুয়া তারুদ্দুল কাজা ওয়াল বালা সাদাকা এবং দুয়া বালা ও মুসিবত এমনকি মহৎকেও টলিয়ে দেয় তো মনে রাখবেন আপনাদের দুয়া প্লাস সাদকা আমার হেফাজত করছে আর আমি বিশ্বাস রাখি যতক্ষণ আমার প্রতিপালক আমার হেফাজত করছে আমি নিজেকে আল্লাহর হেফাজতে দিয়েছি সকাল সন্ধ্যা আমি নিজেকে আল্লাহর হেফাজতে দিই আল্লাহ मुझे अपने हिफ्ज़ अमान में रखना अपने मखलूक़ात के शर से महफूज रखना আল্লাহম্মজ আলনি মিন ফি হিফজিক ও আমানিক ওয়াহফজনি মিন শার খালকিক সবসময় এই দোয়াটা পড়তে থাকা উচিত পড়তে থাকুন মমিনদেরকে পড়া উচিত আল্লাহম্মজ আলনি ফি হিফজিক ও আমানিক ওয়াহফজনি মিন শার খালকিক আল্লাহ আমাকে নিজের হিফজ আমানে রাখো এবং তোমার মখলুকাতের শার থেকে তাদের আঘাত থেকে বাঁচিয়ে রাখো তো আল্লাহ যতক্ষণ আমার রক্ষা করছে তার কোনো মখলুক হাজার চেয়েও কোনো ক্ষতি করতে পারবে না আলহামদুলিল্লাহ আল্লাহর ওয়াদা সে নেক কাজে সহযোগিতা করবে যখন সৎ কাজ করছি তো আল্লাহ গায়েব থেকে সাপোর্ট করবে শয়তান হাজার চেষ্টা করছে বিভিন্ন মাধ্যমে যেগুলো যারা আমিল তারা বুঝতে পারে যে শয়তান কখন কিভাবে কি করে কাজ করছে কিভাবে মারার চেষ্টা করছে আশা রাখি শরীফ ভাই তারা কখনো সফল হবে না আল্লাহ জালিমদেরকে কখনো সফল হতে দেয় না দুষ্কর্মীদেরকে সফল হতে দেয় না তবে আপনার কাছে অনুরোধ আপনি নিজের রোগের চিকিৎসা খুঁজবেন না কেননা আপনার শারীরিক যদি রোগ হতো তাহলে ওষুধে সেটা ভালো হয়ে যেত কিন্তু ওটা শারীরিক রোগ নয় ওটা শয়তান কষ্ট দিচ্ছে জেন হোক আর মানুষের মধ্যে শয়তানি করে দোয়া তাবিজ করে এগুলো করতে পারে তো ওর জন্য উপায় বলছি যে আপনি জেন যদি এই কষ্ট করে তো জেনের থেকে হেফাজতের জন্য নবী যেমন নিজের সাহাবি আবুদাজানাকে ওই হেরস বা দোয়া দিয়েছিলেন দোয়ায় আবুদাজানা বা হেরস আবুদাজানা ওটাকে নিজের কাছে রাখুন ডাউনলোড করে ওটাকে নিজের প্রিন্ট করে নিজের কাছে রাখুন রাত্রে শোয়ার সময় বালিশের তলায় রেখে শোবেন ইনশাল্লাহ ওই যে বাড়িতে ওই দোয়া থাকবে বা যে ঘরে ওই দোয়া লাগানো হয় যে বালিশের নিচে দোয়া থাকে ওই ঘরে বা ওই আশেপাশে কোনো জেন এসে তখন আঘাত করতে পারে না ওটা কাছে রাখবেন সফরে যাবেন কোথাও যাবেন কাছে রাখবেন তাহলে জেন এসে আপনাকে ক্ষতি করতে পারবে না আর হাফ হায়কাল মানে দেহ বন্ধ করার সাতটি দোয়া আছে হাফ হায়কাল এটা সমস্ত ইসলামিক বইয়ের দোকানে পাওয়া যায় কি ইন্টারনেট থেকেও ডাউনলোড করে নিতে পারবেন হাফ হায়কাল লিখুন এসে যাবে ওই হাফ হায়কাল সূর্য উদয় হওয়ার সময় বা সূর্য অস্ত যাওয়ার সময় কি উদয় হওয়ার আগে এবং অস্ত যাওয়ার পরে দিনের বেলা হেফাজতের জন্যে সকালে আর রাত্রের হেফাজতের জন্যে রাতের বেলা একবার পড়ে নিজের উপরে দম করে নিন ইনশাল্লাহ দেহ বন্ধ হয়ে গেলে তখন ওই সমস্ত জিন্ন ইন্স বা শয়তানরা কোনো ক্ষতি করতে পারবে না আশা রেখে এই দুটো উপায় মনে রাখবেন হেরসে আবু দাজানা নিজের কাছে রাখুন আর হাফ থাইকাল পড়ে নিজের শরীরকে বন্ধ করুন বা নিজের ওপরে দম করে নিন ইনশাল্লাহ আশা রাখি খুব শীঘ্র আপনি ওই শয়তানের চক্রান্ত থেকে মুক্তি পাবেন জেন হোক আর মানুষ হোক যারা ক্ষতি করতে চাচ্ছে এরা সীমিত একটা সময় এরা পারে কিন্তু যখন আল্লাহ হেফাজত করে বা আল্লাহর কালামের বাণীর যখন আসার হয় তাদেরকে পালাতে হয় ছেড়ে দৌড়তে হয় তো এরা সব পালিয়ে যাবে আশা রাখি আপনি এটাকে করে আমাকে জানাবেন পরের প্রশ্ন নিই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত মোল্লা সাহেব আশা করি ভালো আছেন সুস্থ আছেন দোয়া করি আল্লাহ আপনাকে দীর্ঘজীবী করুক এইরকম অনুষ্ঠান চ্যানেল উইনকে ধন্যবাদ জানাই মুন্না সাহেব এরকম অনুষ্ঠান করে মানুষকে উপকৃত করছেন আমরাও সবসময়ের জন্য এরকম চ্যানেল উইন দেখে আসছি তো নন্দীগ্রাম থেকে বলছি বয়স পঁয়ত্রিশ তো আমি একটা সমস্যায় সবসময়ের জন্য ভুগছি অনেক দিন থেকে এই সমস্যা হোমিওপ্যাথি অনেকবার দেখিয়েছি কিন্তু কিছুতে কিছু হচ্ছে না এবার আমি সমস্যাটা হচ্ছে আমি পেশাব করার পরে পেশাবটা করে যাওয়ার পরে উঠে উঠে পড়লে হ্যাঁ, দু এক ফোঁটা করে মোটামুটি বেরিয়ে যায় কাপড়ে লেগে যায় তো এই অবস্থায় তো শরীর পাকও থাকছে না নামাজ পড়ার জন্য সমস্যা এইগুলো কি উপায় আছে মোনা সাহেব যদি বলেন খুব ভালো হয় এটা নিয়ে আমি খুব চিন্তার মাধ্যমে আছি যদি কিছু সমাধান হয়ে যায় তো খুব ভালো হয় হ্যাঁ দয়া করে বলবেন উপকৃত হব বললে খোদা হাফেজ ভালো থাকবেন চ্যানেলকে ধন্যবাদ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত আমার প্রিয় ভাইজান আপনার ভয়েসমেল বা আপনি যা কিছু বলেছেন তার জন্যে অনেক অনেক ধন্যবাদ জানাই আল্লাহ রব্বুল আলমিন আপনাকে দীর্ঘজীবী করুক এবং আপনার ওই কষ্ট থেকে আপনাকে মুক্তি দান করুক তার জন্য একটা উপায় বলে দিচ্ছি এটাকে মনে রাখবেন শরীয়ত হিসেবে এটাকে করতে বলা হয়েছে আপনি যখনই ইস্তেঞ্জা করবেন ইস্তেঞ্জার আগে ইস্তেবরা করবেন ইস্তেঞ্জা মানে পেশাব করার পরে লিঙ্গকে ধুয়ে পরিষ্কার করতে হয় নইলে কিন্তু তাহারাত না করলে কিন্তু শরীর নাজিস হবে কাপড় নাজিস হবে আর ওই অপবিত্রতা অবস্থায় থাকলে রুজি রুটির বরকত চলে যাবে আর নামাজও পড়তে পারবেন না বা কোনো ইবাদত করতে পারবেন না এই জিনিসটা মনে রাখবেন তো ইস্তেঞ্জা মানে পেশাবের পরে লিঙ্গে লিঙ্গকে ধোতে হবে আর ধোয়ার আগে মানে এটাকে ইশারায় বুঝতে হবে মনে করুন লিঙ্গটার ব্যাক সাইড মানে পেছন সাইড থেকে নিয়ে নিচে থেকে দিয়ে চাপ দিয়ে ওটাকে সামান্য আস্তে ওপরের দিকে টানতে হবে এটাকে বুঝতে হবে আশা রাখি আপনি জিনিসটা বোঝার চেষ্টা করবেন নিচের দিক থেকে চাপ দিয়ে যদি পেশাবের নালিতে কোনো পেশাব জমে থাকে এক দু কাতরা কিছু চার কাতরা জমে থাকে অনেক সময় যখন আমরা উঠে দাঁড়াই তখন সেটা বাইরে এসে যায় তো যাতে দাঁড়ানোর পর ওটা বাইরে না আসে ওটা আগে থেকে মানে পানি নেওয়ার আগে ধোয়ার আগে ওটাকে নিচে থেকে প্রেস করতে হবে টিপতে হবে টিপে আগের দিকে নিয়ে আসতে হবে নিয়ে এসে একটু ঝাড়া দিতে হবে যাতে পুরো পরিষ্কার হয়ে যায় শরীয়তের মশলা শরীয়তের মশলায় কোনো লজ্জা করতে নেই শরীয়তের এটাই হুকুম শরীয়তের হুকুম বা নিয়ম শৃঙ্খলা জানার জন্যে কখনো লজ্জা করবেন না লজ্জা করলে হয়তো ভুল করবেন আর তার জন্য পাপিয়া দায়ী হবেন তাই আমি বিনা কোনো সংকোচে ওইটা বোঝানোর চেষ্টা করছি যে নিজের দিক থেকে প্রেস করে টিপে ওটাকে পুরো নালিটাকে পরিষ্কার করে দেবেন তারপরে স্তেঞ্জা মানে নেবেন মানে পানি দিয়ে পাক করে নেবেন এভাবে এক সপ্তাহ করে দেখুন আশা রাখি এক সপ্তাহ পরে আপনার এই সমস্যার সমাধান হয়ে যাবে যখন পাক থাকবেন পবিত্র থাকবেন আশা রাখি অটোমেটিক ভালো হয়ে যাবে খোদা না করুক তারপরেও যদি ভালো না হয় তো আমাকে তখন আপনি লিখুন যে আপনার এই পরামর্শের উপরে আমি আমাল করেছি তারপরেও কিন্তু ভালো হচ্ছে না তখন যে সমস্ত চিকিৎসা আছে সেগুলো আমি বলে দেবো তবে এক্ষুনি আমি চিকিৎসার মধ্যে ফেলে আপনাকে মানে অন্যদিকে ব্যস্ত করতে চায় না এটা খুব সহজ জিনিস এটা ইসলামিক জিনিস নবী বলেছেন হাদিসে এটা এসেছে যে ইস্তেঞ্জার আগে ইস্তেবরা করতে হবে ইস্তেবরা মানে ওটাকে টিপে একটু পেশাব লাইনকে নালিকে পরিষ্কার করে নিয়ে ঝাঁটা ঝাড় একটু নাড়া দিয়ে ঝাড় দিয়ে ওটাকে ক্লিয়ার করার পরে ইস্তেঞ্জা করতে হবে মানে পাক করতে হবে পানি দিতে হবে আশা রাখি আপনি বুঝতে বুঝতে পেরেছেন এভাবে করে দেখুন তারপরে জানাবেন এখনও কিছু প্রশ্নের উত্তর বাকি আছে তবে হয়তো আজকে আর সময় নেই বলে আমি আর আজকে আর আপনাদের প্রশ্ন নিতে পারছি না বাকি প্রশ্নের উত্তর ইনশাল্লাহ আগামী এপিসোডে আমি কমপ্লিট করার চেষ্টা করব এইবার আজকের বক্তব্য পরে শেষ করলাম ওয়াখরুদ্দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতু